আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজালা খুনরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজালা খুনরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজালা খুনরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজালা খুনরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় মৃত্যুরি ফাঁদ আগুনের খুন্দ মাখিয়ে সব হৃদয়ে রম্বরে সব হৃদয়ে রম্বরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নিজ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে ও হো হো ও হো হো হো হো যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে স্বৈরাচারীর বিষ্মা খাতির বুকে বিধে দে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে স্বৈরাচারীর বিষ্মা খাতির বুকে বিধে দে যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে স্বৈরাচারীর বিষ্মা খাতির বুকে বিধে দে জ্বলবে আগুন উঠবে তুফান লড়বে নবীন তুলবে নিশান জ্বলবে আগুন উঠবে তুফান লড়বে নবীন তুলবে নিশান মাতালই ঢেউ উঠেছে দে সাতসাগরের অন্তরে সাতসাগরের অন্তরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নিজ্বালা খুন রাগা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নিজ্বালা খুন রাগা ওই জিঞ্জিরে ও হো হো ও হো হো হো হো বক্ষ হতে রক্ত ঝরে তপ্ত বারুদে গ্রহের আগুন দে জ্বালিয়ে ওই যে সীমান্তে বক্ষ হতে রক্ত ঝরে তপ্ত বারুদে গ্রহের আগুন দে জ্বালিয়ে ওই যে সীমান্তে বক্ষ হতে রক্ত ঝরে তপ্ত বারুদে গ্রহের আগুন দে জ্বালিয়ে ওই যে সীমান্তে বদ্ধ দুয়ার লৌহ কপাট মারে লাথি হেচকা দে টান বদ্ধ দুয়ার লৌহ কপাট মাররে লাথি হচকা দে টান রক্ত লুপ ওই হায় না দে রক্ত মাখা খঞ্জরে রক্ত মাখা খঞ্জরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাগা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাগা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় ভিত্তুরি ফান আগুনের খুন্দ মাখিয়ে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে